উরুয়া রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত ইয়ারমুক যুদ্ধে যোগদানকারী মুজাহিদগণ জুবাইরকে বললেন আপনি কি আক্রমণ কঠোরতম করবেন না তাহলে আমরাও আপনার সঙ্গে সর্বশক্তি দিয়ে আক্রমণ করব এবার তিনি ভীষণভাবে আক্রমণ করলেন শত্রুরা তার স্কন্ধে দুটি আঘাত করল ক্ষতদার মধ্যে আরও একটি ক্ষতের দাগ ছিল যা বদরযুদ্ধে হয়েছিল উরুয়া রহমাতুল্লা আলহী বলেন আমি যখন ছোট ছিলাম তখন আঘাতের জায়গাগুলোতে আঙুল ঢুকিয়ে খেলা করতাম